আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ওয়ালা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা ইমাম ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবটি যখন সাজিয়েছেন প্রথমেই তিনি বলছেন কিতাব উত্তহারা কিতাব উত্তহারা আগেই বলেছিলাম যে উনি এই কিতাবটিকে কিতাব মানে পর্ব আর প্রত্যেকটি পর্বের নিচে আবুয়াব বা অধ্যায় দিয়ে তিনি সাজিয়েছেন অর্থাৎ ষোলোটি পর্বকে সাতানব্বইটি অধ্যায় দিয়ে পর্যায়ক্রমে তিনি আমাদের সুন্দর করে সাজিয়েছেন প্রথম পর্ব সেটি হচ্ছে তাহারাত সম্পর্কে পবিত্রতা সম্পর্কে আমাদের নিঃসন্দেহে পবিত্রতা প্রয়োজন রয়েছে তার আগে বলবো দেখুন পবিত্রতা কিন্তু দুই প্রকার একটা হলো বাহ্যিক পবিত্রতা শারীরিক পবিত্রতা আর একটা কিন্তু আত্মিক পবিত্রতা অন্তরের পবিত্রতা ভিতরের পবিত্রতা এই জন্য মোহাম্মবুল আলমিন মুশ্রিক যারা যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইন্নামাল নাজাস মুশ্রিকরা এরা অপবিত্র আসলে কি এদের গায়ে শরীরে কোনো নাপাকি লেগে আছে অপবিত্র বস্তু না বরং তাদের অন্তরের ভিতরে অপবিত্র কারণ যেখানে শিরিক রয়েছে কুফুরি রয়েছে বিদাত রয়েছে অপসংস্কার রয়েছে যেখানে কুধারণা রয়েছে যত পাপ পঙ্কিলতা রয়েছে যেখানে হিংসা বিদ্বেষ দিয়ে ভরা রয়েছে নিঃসন্দেহে ওই অন্তরটা অপবিত্র নিঃসন্দেহে ওই দিলটা নাপাক এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আর তহুর ও শাত্রুল ইমান বা তাহুর ও শাত্রুল ইমান বাহ্যিক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাহলে আর অর্ধেক কি আর অর্ধেক হচ্ছে ভিতরের পবিত্রতা ভিতরের পরিষ্কার করা ভিতরকে সুন্দর করা জন্য বন্ধুগণ আমরা প্রথমে জেনে নিই যে একটা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা শরীর কাপড় স্থান একটা হলো কি ভিতরের পবিত্রতা মনে রাখতে হবে ভিতরের পবিত্রতা কি দিয়ে হবে আপনি যদি কাপড়ের মধ্যে সাবান লাগান পরিষ্কার হবে আপনি ওয়াশিং মেশিনে দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতে পারবেন আপনার শরীরকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আপনি ঘুষিয়ে পরিষ্কার করতে পারবেন কিন্তু আপনি যদি হাজারো মন আপনি সাবান সোটা এ আপনার অন্তরের উপর দিয়ে ঘুষে দেন ভিতরের অন্ধকার কালো কি দূর হবে অপবিত্রতা কি যাবে কখনোই যাবে না আর এই ভিতরের অপবিত্রতা ভিতরের এই পঙ্কিলতা অন্ধকার কালো মহিলাকে দূর করার জন্যে প্রয়োজন হলো কি কোরআন এবং সুন্না কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা কোরআন ও সুন্নার আলো যখন জ্বলে উঠবে ভিতরে তখন কিন্তু ভিতরের কুফুরি দূর হয়ে যাবে শিরিক দূর হয়ে যাবে বিদাহাত দূর হয়ে যাবে অপসংস্কার দূর হয়ে যাবে যত আজে বাজে জিনিস সব দূর হয়ে যাবে ওইখানে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে ওইখানে হানাহানি মারামানি প্রবণতা দূর হয়ে যাবে ওইখান থেকে যত পঙ্কিলতা যত অন্ধকার সব দূর হবে সেইখানে আপনার আলো জ্বলে উঠবে আর ভিতরে যখন আলো জ্বলবে এরপরে যখন আমরা বাইরেরটা পরিষ্কার করে ফেলব বাহ্যিক পরিষ্কারটাও আমরা করে ফেলব আমাদের শরীরটা আমাদের কাপড়গুলি আমাদের স্থানগুলি তখন তো নূর আলান নূর সবই আলো হয়ে যাবে কতই চমৎকার হবে আর এই জন্যে বাহ্যিক পবিত্রতা অর্জন করার জন্যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো পানি আর এই পানির অধ্যায় দিয়ে ইমাবিন হাজার আসকার রহমতুল্লাহ শুরু করেন বাবুল মিয়া বাবুল মিয়া মার বহুবচন মিয়া মানে পানি পানির অধ্যায় পানি না বলে পানি সমূহের অধ্যায় এর বলার পিছনে কারণ হলো যে পানির কিন্তু প্রকার রয়েছে প্রথমত পানি আকাশ থেকে হতে পারে সেটা বৃষ্টির পানি বা বরফ জমে আসতে পারে সেটা নিচ থেকে পানিটা উঠানো হতে পারে সেটা বরফ গলে হতে পারে সেটা খালবিলের হতে পারে পুকুরের হতে পারে সেটা নদীর এবং সাগরের হতে পারে কূপ থেকে হতে পারে টিউবওয়েল থেকে হতে পারে তাহলে পানির উৎস যেমন ভিন্ন প্রকার ঠিক পানিরও কিন্তু কিছু প্রকার রয়েছে যেমন একটা পানি পবিত্র পানি আবার একটা পানি নাপাক বা অপবিত্র পানি আবার একটা পানি যেটা কি সন্দেহ রয়েছে পবিত্র না অপবিত্র তাহলে বুঝতে পারছি আমরা যে পানির ক্ষেত্রে তিন ধরনের হতে পারে একটা পবিত্র আমরা জানি যে পবিত্র পানি আরেকটা হতে পারে আমরা কনফার্ম যে এর মধ্যে কোনো অপবিত্র বস্তু পড়ে গিয়ে সেটা অপবিত্র হয়ে গেছে আবার এমনও হতে পারে যে এই পানিটা কি পবিত্র না অপবিত্র সন্দেহ হতে পারে তাহলে এই যে পানি যার দ্বারা আমরা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা বাহ্যিক পবিত্রতা অর্জন করব সেটা কিন্তু আমাদের জানা দরকার যে পানি কি কি কারণে পানি এটা অপবিত্র হয়ে যায় কোন কোন পানি পবিত্র থাকে তবে আমাদের জেনে নিতে হবে পানির মূল নীতিমালা হলো পবিত্র পানি মূলত পবিত্র অপবিত্র যতক্ষণ পর্যন্ত সুসাব্যস্ত না হবে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত তার অর্থ আপনাকে পবিত্র নিতে হবে সন্দেহের ক্ষেত্রেও তাই যদি আপনার সন্দেহ হয় যে পানিটা কি পবিত্র না অপবিত্র তাহলে আপনার যদি কারণও জানা না থাকে এবং অপবিত্রর যে জানার কিছু মাধ্যম পদ্ধতি আমাদের সামনে আসবে সেটা না থাকে তাহলে আপনি পবিত্র জেনে ওই পানি দিয়ে আপনি পানি পান করা বা পাকশাক করা বই পানি দিয়ে গোসল করা বই পানি দিয়ে উজু করা আপনার জন্য তখন জায়েজ বৈধ হয়ে যাবে আসুন তাহলে আমরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের অমীয় বাণী বন্ধুগণ একটা কথা আপনাকে স্মরণ করাই দিই এখন যে আপনাদের কাছে আমি পাঠ করব এটা কিন্তু কোনো সাধারণ মানুষের বাণী নয় যখন কোনো রাষ্ট্রপতি বা কোনো বড় মানুষের বাণী যখন পাঠ করা হয় তখন মানুষ অধীর আগ্রহ সহকারে ওটাকে শোনার চেষ্টা করে পড়ার চেষ্টা করে বুঝার চেষ্টা করে মহান রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে যে মেসেজ আমাদের কাছে পাঠালেন কোরআন এবং সুন্না যে সিলেবাস পাঠালেন এক কমপ্লিট কোড অফ লাইফ এটা যে আমাদের কাছে পাঠালেন এটা আমাদেরকে অধীর হয়ে একান্ত কি বলে প্রেরণা নিয়ে মনোযোগী সহকারে মনোযোগ দিয়ে আমাদের শোনা কিন্তু জরুরি মনে রাখবেন এই যে আমরা হাদিস এখন পাঠ করব আর আপনি শুনবেন এটা কিন্তু একটি এবাদাত এটা একটি এবাদাত এই যে সময়টা আপনার বিফলে যাবে না বরং এর মাধ্যমে আপনার দুনিয়ার অ্যাকাউন্ট যেমন বাড়বে আপনি দিক নির্দেশনা পাবেন আপনার আখেরাতের অ্যাকাউন্ট যেটা বলেছিলাম সেখানে কিন্তু এগুলি জমা হতে থাকবে কেমতের মাঠে দেখবেন পৃথিবী বাংলার এই আদর্শ হাদিস আপনি নিয়মিত শুনেছিলেন আমল করেছিলেন তার বহু দলতে আল্লাহ রব্বুল আলমিন ওই যে প্রথম গ্রুপ নবী রসুল সিদ্দিকিন সোহাদা সলিহিনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে আপনাকে একাত্রিত করে দিবেন কি হবে আপনার জীবন চমৎকার ও সৌভাগ্যর জীবন আসুন আমরা এই দর্শে হাদিস বলার এবং শোনার জন্য মানসিকভাবে শারীরিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে যে সাহাবাইক রাম হাদিসগুলি বর্ণনা করেছেন তাদের মধ্যে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 জন্য জানার ও বুঝার আমল করার জন্য এবং অন্যদের কাছে বুঝানোর জন্য তিনি রাসুরের একেবারে একান্ত হয়ে গেলেন বাড়িতে ঘরে বাইরে সফরে খেয়ে না খেয়ে এমন আছে আবু রাজি আল্লাহ তালা আনহু এই হাদিস শিক্ষার জন্য না খেয়ে থেকে ক্ষুধার জ্বালায় রাস্তার মধ্যে মাটির মধ্যে পড়ে গিয়েছে সে আবু রাজিয়াল্লাহ তালানহ সপ্তম হিসেবে ইসলাম গ্রহণ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক বছরে তিনি পাঁচ হাজার তিনশো সত্তরের অধিক হাদিস তিনি মুখস্ত করেছেন এবং আমাদের জন্য বিরাট এক নবুয়াতের সেই মিরাস আমাদের কাছে রেখে দিয়েছেন যা বিভিন্ন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে আজ কত মানুষ তার জন্য দোয়া করছেন যখনই তার নাম বলছেন তখনই বলছেন রাদি আল্লাহ আল্লাহ আবু হরের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও আনন্দিত হয়ে যাও আজ আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আবারও দর্শক মন্ডলী ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আবদুল্লাহ ইবনু আমর ইবনে আশ রাজাল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুসলিম ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর মহাজের ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে সেহী বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর পনেরো আলাইকুম বিরতির আগে বন্ধুগণ আপনার সঙ্গে আলোচনা করছিলাম জয়ুল কাদার সাহাবি আবু হরে রাজি আল্লাহ আনহু প্রথমত হাদিস শুনতেন ভুলে যেতেন আল্লাহ নবী আলিসের কাছে বলেন ইয়া রসুল্লাহ আমি শুনি ভুলে যাই আল্লাহ নবী বলেন তোমার চাদরটা বিছিয়ে দাও আল্লাহ নবী দোয়া করে দিলেন আর ওই চাদরটা গায়ের মধ্যে মেখে দিতে বললেন আবু আবহররা বলেন রাসুল্লাহ সাল্লামের এই কাজ করার পরে আমি যা আর শুনেছি কোনোদিন তা ভুলি নাই সুবাহ আজিম তাহলে এক যে হাদিসের ভান্ডার আমাদের কাছে তিনি উপহার করে গেছেন মরে গিয়েছেন কেমন পর্যন্ত তার কাছে এই সদকা জারিয়া সোয়া পৌঁছতে আছে সুফান আজিম আসুন এই আবহাওয়া থেকে প্রায় আটশো তাবেই সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন এই জন্য তিনি রাসুল সাল্লামের সঙ্গে থেকে এতগুলি হাদিস তিনি আমাদেরকে উপহার দিয়ে গেলেন তিনি উনষাট হিজড়িতে মদিনায় এই দুনিয়ার মায়া ছেড়ে পরলোকে গমন করেন এবং বাকিউল কাদ মদিনার যে কবরস্থান সেখানে তাকে সমাধি করা হয় বন্ধুগণ আমরা মাঝে মধ্যে কিছু সাহাবের সংক্ষিপ্ত জীবনে আপনাদেরকে বলবো সবগুলি বলার আমাদের সুযোগ হবে না আসুন যে হাদুসটি পাঠ করেছিলাম তার অনুবাদ আমরা শিখিনি আবু হরেরা রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সাগরের পানি সম্পর্কে সমুদ্রের পানি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো যে এই সমুদ্রের পানি এটাকে আমরা খেতে পারবো এটা দিয়ে কি আমরা পবিত্রতা অর্জন করতে পারবো এ দিয়ে আমরা পাকশাক করতে পারবো কারণ একদল কিছু সাহাবি তারা এই সাগরে মাছ শিকারের জন্য বা তাদের কাজের জন্য সাগরে যখন যেতেন পানি থাকতো স্বল্প এই পানি যদি শেষ হয়ে যায় তাহলে সাগরের পানি দিয়ে পবিত্রতা ইত্যাদি ইত্যাদি অর্জন করতে পারবেন কিনা এই জন্য তার কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি চমৎকার করে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হোয়া তাহুর মা ও সাগরের পানি পবিত্র যদিও আমরা দেখি সাগরের হয়তো পানির রং পরিবর্তন হতে পারে সাগরের পানি হয়তো লবণাক্ত মনে রাখতে হবে লবণটাও তো পানি থেকেই এজন্যে সাগরের পানি পবিত্র এখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে সাগরের পানি লবণাক্ত হওয়ার কারণে বা এর রং পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এটা অপবিত্র হয়ে যেতে পারে এই জন্য সমুদ্রের পানি পবিত্র যার মাধ্যমে আমরা উজু করতে পারি গোসল করতে পারি আমাদের কাপড় ধুতে পারি আমরা যে কোনো প্রয়োজনে একে আমরা ব্যবহার করতে পারি এখানে শুধু পানি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু পীর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম উম্মতের কান্ডারি উম্মতের শান্তির দূত রহমতুল্লাহ আলমিন তিনি প্রশ্ন না করলেও আর একটা উত্তর দিয়ে দিলেন বললেন আর এই সাগরের মৃত্যু পশু তোমাদের জন্য কি হালাল অর্থাৎ এই সমুদ্রে বা পানিতে যে সমস্ত পশু বসবাস করে মাছ হোক বা অন্য অন্য যত মাছ ছাড়া অন্য যত পশু যেগুলি তারা পানিতেই বসবাস করে এ সমস্ত পশু যদি মারাও যায় তাহলে তোমাদের জন্য সেটা খাওয়া জায়েজ হয়ে গেল এই হাদিসটি ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ বলেন আখরাজাহু আরবা এই হাদিসটি চারজনে বর্ণনা করেছেন চারজন বলতে আমরা বলেছিলাম কাকে বোঝাবে সুনান গ্রন্থের যে চারজন ইমাম ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা এবং ইমাম আবু দাউদ এই চারজনে এই হাদিসটি তাদের স্ব গ্রন্থে কি করেছেন বর্ণনা করেছেন এছাড়া আর কে ইবুন আবি সাহিবা ইবুন আবি সাহিবা মুসন্নফ ইবুন আবি সাহিবার তার গ্রন্থে তিনি হাদিসটি বর্ণনা করেছেন অল্লাহুদোলা এইখানের যে শব্দগুলি এগুলি কিন্তু ইমাম ইবনে সাইবার শব্দ হুবাহ শব্দ ওই গ্রন্থে এইভাবে বর্ণিত হয়েছে অসাহা ইবনু খুজাইমা হাদিসটিকে বলেছেন রহমতুল্লাহ আলাই এবং ইমাম তিরমিজি থেকে সহি বলেছেন ওরাওয়াহু মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে বর্ণনা করেছেন ওয়াশাফি ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ রহমান রহমতুল্লাহ আলাই অর্থাৎ এই হাদিসটিকে তিনজন চারজন যে আমাদের মহামান্য চারজন বড় ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদুল হাম্মাল রহমতুল্লাহ যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এই চারজন ইমামের মধ্যে তিনজন ইমাম এই হাদিসটিকে তাদের শশক গ্রন্থে বর্ণনা করেছেন হাদিসটি সহি বিশুদ্ধ এজন্য আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে সাগরের পানি এটা পবিত্র এর দ্বারা আমরা প্রয়োজন যা সেটা মেটাতে পারি এবং এর যে সমস্ত সাগরে জীব জন্তু মাছ বসবাস করে এগুলি আমাদের জন্য খাওয়া হালাল সেটা জীবিত হোক আর মৃত্যু হোক এটাই আমরা হাদিস থেকে জানতে পারলাম বন্ধুগণ ইতিমধ্যে আমরা বলুগুল মারামের একটা হাদিস কিন্তু জানতে পেরেছি সুবহান আল্লাহ একটা জেনে ফেলেছি এভাবে আমরা একটা একটা করে দেখব একদিন আমাদের কিন্তু শেষ হয়ে যাবে দ্বিতীয় হাদিস এবার আমরা শুরু করতে চাই যে হাদিসটি ইমাম ইবন হাজার রহমতুল্লাহ বলেন ওয়ান আবি সাঈদিন খুদরি رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء أخرجه الثلاثة ওয়াসাহ আহমেদ আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তার আনহু একজন জলিল কাদার সাহাবি তিনি এই হাদিস বর্ণনা করছেন তিনি কিন্তু একজন মুফতি ছিলেন তার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থগুলিতে আবু সাইদ খুদিরাজিল তালা আনহু যার নাম ছিল সাদুবন মালিক বিন সিনান খাজরাজ আনসারি অর্থাৎ আনসারি সাহাবি ছিলেন তার থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্নাল মা তাহুর পানি পবিত্র সেই এই পানিকে কোনো কিছুই নাপাক করতে পারে না অপবিত্র করতে পারে না পানির মূল আসল হচ্ছে কি পবিত্র কাজে একে অপবিত্র করতে পারে না বন্ধুগণ এ থেকে আমরা জানতে পারতেছি যে পানি পবিত্র কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না এটাই কিন্তু আমরা বাহ্য তো বুঝতে পারতেছি কিন্তু আমাদের জানতে হবে যে একটি হাদিস আর একটি হাদিসের কিন্তু বর্ণনা করে দেয় এতে কি বোঝানো হয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয় যেমন কোরআনের একটি আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় বুঝিয়ে দেয় ঠিক একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সুন্দর করে বুঝিয়ে দেয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে আমরা যে বুঝতে পাচ্ছি যে যে কোনো প্রাণী এটা অপবিত্র হতে পারে না এমন কথাটা কিন্তু নয় বরং পানির দুইটা অবস্থা একটা কম পানি আর একটা হল বেশি পানি কম এবং বেশির জানার আমাদেরকে একটা পদ্ধতি শরীয়তে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দান করেছেন আর সেটা হলো বেশি পানি যদি হয় কুল্লাতাইন যে হাদিসটি পরবর্তীতে আসবে কুল্লাতাইন এবং এর চেয়ে অতিরিক্ত পানি আর কুল্লাতাইন হলো দুইশো সাতাশ কিলোগ্রাম বা কেজি বা লিটার পানি দুইশো সাতাশ গ্রাম সাতাশ কেজি অথবা লিটার পানি যদি হয় তাহলে তাকে বলবো বেশি পানি আর এর চাইতে যদি কম পানি হয় তাহলে বুঝতে হবে পানিটা কম তাহলে ইসলাম আমাদের জন্য সুন্দর একটা নীতিমালা বেঁধে দিয়েছেন দুই কুল্লা যেটা আমরা পরে বল দুই কুল্লা বলতে কুল্লা মানে দুই মটক বা বড় বড় মটক যেখানে আগের যুগে মানুষ পানি রাখত চাউল রাখত ধান রাখত তো মদিনার কুল্লা বড় বড় হতো দুই কুল্লা মিলে বর্তমান লিটারের বা কেজির মাপে আপনার দুইশো সাতাশ কেজি বা লিটার পানি হয় দুইশো সাতাশ লিটার পানি এটা বেশি পানি আর এর চেয়ে কম যদি একশো টাকা হয় এটা হলো কম পানি তাহলে আসুন এখানে আমরা বিষয়টাকে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করি যদি পানি কম হয় আর ওই পানিতে যদি কোনো অপবিত্র বস্তু পড়ে যায় তাহলে ওই পানিটা অপবিত্র পানি বলে গণ্য করা হবে তাহলে এখানে পানি অপবিত্র হয় না বেশি পানি বেশি পানির মধ্যে যদি কোনো অপবিত্র রক্ত বা পেশাব বা পায়খানা বা যেগুলি নাপাক জিনিস অপবিত্র পড়ে যায় আর পানিটা যদি কম হয় দুইশো সাতাশ লিটারের কম হয় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পানিটা অপবিত্র হয়ে গেল আর যদি এই পানিটা বেশি হয় অর্থাৎ দুইশো সাতাশ লিটার বা এর অতিরিক্ত আর এর মধ্যে যদি অপবিত্র কোনো বস্তু পড়ে যায় তাহলে এটা অপবিত্র হয়েছে কখন আমরা বুঝব যতক্ষণ পর্যন্ত এই পানির রং এর গন্ধ এবং এর স্বাদ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানি অপবিত্র হবে না বেশি পানি যদি হয় এর মধ্যে নাপক বস্তুও পড়ে যায় ততক্ষণ নাপাক বা অপবিত্র বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই পানির রং পরিবর্তন না হয়ে যাবে বা এর স্বাদ নষ্ট না হয়ে যাবে বা এর পানির মধ্যে যে তার যে একটা গন্ধ পরিবর্তন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই পানি অপবিত্র হবে না কাজে অনেক সময় দেখা যায় পুকুর চতুর্দিক দিয়ে গাছ লাগা রয়েছে আম গাছ জাম গাছ লিচু গাছ আর এই গাছের পাতাগুলি পড়ে পড়ে ওই পানির রং পরিবর্তন হয়ে গেছে পানিটা সেটা কম হোক বা বেশি হোক এই জন্য যে পানিটা অপবিত্র হয়ে যাবে এ কথা কিন্তু বলা যাবে না বরং ওই পানি রং পরিবর্তন হয়ে গেল অর্থাৎ পবিত্র জিনিস পড়ে যদি রং পরিবর্তন হয়ে যায় যেরকম দুধ যদি পানির মধ্যে দুধ পড়ে যায় তাহলে কি রং পরিবর্তন হওয়ার কারণে ওই দুধটা কি বলবো না পাক অপবিত্র কখনোই বলবো না বরং সেটা পবিত্র তাহলে আমরা একটা নীতিমালা পেয়ে গেলাম কোম্পানির মধ্যে অপবিত্র বস্তু পড়লে সেটা অপবিত্র হয়ে যায় আর বেশি পানি দুইশো সাতাশ লিটার বা অতিরিক্ত যদি হয় এর মধ্যে কোনো নাপাক বস্তু পড়ে যায় এবং তার স্বাদে তার রঙে তার গন্ধে যদি পরিবর্তন ঘটে তাহলেই সেটা নাপাক আর না হলে সেটা পবিত্র মনে রাখতে হবে এই যে রং পরিবর্তন স্বাদ পরিবর্তন গন্ধ পরিবর্তন এর ব্যাপারে আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তিন নম্বর হাদিসে বলছেন হাদিস ইমাম ইবন হাজার আসকার রহমতুল্লাহ বলেন ওয়ান আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه أخرج ابن ماجه وضعف أبو هاتم وللبيهقي الماء طهور ইল্লা ইন তাগাইয়ারা রিহু আও তাআমু আও লাউনুহু বিনাজাসাতিন তাহদুসু ফিহি তিন নম্বর হাদিসে আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে বলে দিচ্ছেন যে পানিকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না না পাক করতে পারে না অপবিত্র করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার রং তার স্বাদ এবং তার গন্ধের মধ্যে পরিবর্তন না আসে হাদিসটি ইমাম ইবিন মাজা বর্ণনা করেছেন আবু হাতেম হাদিসটিকে জয়ীব দুর্বল বলেছেন ইমাম বাইহাকি বর্ণনা সালমা ও তরুণ ইল্লা শব্দের শুধু পরিবর্তন কিন্তু অর্থ একই যদি নাপাক বস্তু পড়ে যায় তাহলে ওই পানিটা অপবিত্র হয়ে যায় এই হাদিসটি মহাদিসিনে কেরাম দের নিকটে বর্ণনা ক্ষেত্রে যদিও দুর্বল হাদিস কিন্তু তিন প্রকার একটা সই হাদিস যেটা গ্রহণযোগ্য সেটাকে আমরা বিশুদ্ধভাবে রাষ্ট্রীয় হাদিস বলে প্রমাণিত হয়েছে আর একটা হলো কি শহীদ চাইতে একটু নিম্নমানের যেটাকে হাসান হাদিস বলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য আমলের যোগ্য আবার কিছু হাদিস আছে জয়ীব মানে দুর্বল রাসুলের হাদিস বলে সুসাব্যস্ত হয় নাই এটা হলো জয়ীব দুর্বল হাদিস এই হাদিসের ক্ষেত্রে ওলামা আগুন পণ্ডিত গুণ মহাদিস বলছে হাদিসটি দুর্বল তবে ইমাম ইবনুল মন্দির বলেন যে যদিও হাদিসটি দুর্বল তথাপিও ইজমা হয়েছে ঐক্য হয়েছে হাদিসের অর্থের উপরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু